মিসওয়ার ইবনু মখরামা রদিল্লাহ তালাহু ও মারওয়ান রহমতুল্লা আলহী হতে বর্ণিত তাদের উভয়ের একজনের বর্ণনা অপরজনের বর্ণনা সমর্থন করে তারা বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হুদাইবিয়ার সময় বের হলেন তখন সাহাবিগণ রাস্তার এক জায়গায় এসে পৌঁছলেন তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন খালিদ ইবনু ওয়ালিদ কুরাইশদের অশ্বারোহী অগ্রবর্তী বাহিনী নিয়ে গোমায়ম নামক স্থানে অবস্থান করছে তোমরা ডান দিকে রাস্তা ধরো আল্লাহর কসম খালিদ মুসলিমদের উপস্থিতি টেরও পেল না এমনকি যখন তারা মুসলিম সেনাবাহিনীর পশ্চাতে ধুলিরাশি দেখতে পেল তখন সে কুরাইশদের সাবধান করার জন্য ঘোড়া দৌড়িয়ে চলে গেল এদিকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অগ্রসর হয়ে যখন সেই গিরিপথে উপস্থিত হলেন যেখান থেকে মক্কার সোজা পথ চলে গিয়েছে তখন নবী সাল্লাহ সাল্লামের উটনি বসে পড়ল লোকজন তাকে উঠাবার জন্য হাল হাল বলল এবং বলল কাসোয়া ক্লান্ত হয়ে পড়েছে কাসোয়া ক্লান্ত হয়ে পড়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন কাসোয়া ক্লান্ত হয়নি এবং তা তার স্বভাবও নয় বরং তাকে তিনি আটকিয়েছেন যিনি হস্তি বাহিনীকে আটকিয়েছিলেন অতপর তিনি বললেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ কুরাইশরা আল্লাহর সম্মানিত বিষয়সমূহের মধ্যে যে কোনো বিষয়ে সম্মান দেখানোর জন্য কিছু চাইলে আমি তা পূরণ করব অতপর তিনি তার উষ্ট্রীকে ধমক দিলে সে উঠে দাঁড়ালো রাবি বলেন নাবি সাল্লাহ সাল্লাম তাদের পথ ত্যাগ করে হুদাই বিয়ার শেষ সীমায় অল্প পানি বিশিষ্ট কূপের নিকট অবতরণ করেন লোকজন সেখান থেকে অল্প অল্প করে পানি নিচ্ছিল এভাবে কিছুক্ষণের মধ্যেই লোকজন পানি শেষ করে ফেলল এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট পিপাসার অভিযোগ পেশ করা হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার কোষ থেকে একটি তীর বের করলেন এবং সেই তীরটি সেই কূপে নিক্ষেপ করার নির্দেশ দেন আল্লাহর কসম তখন পানি উতলে উঠতে লাগলো এমনকি সকলেই তৃপ্তি সহকারে তা থেকে পানি পান করল এমন সময় বুদয় লিবনু ওয়ারকা খুজাই তার খুজা গোত্রের কতিপয় ব্যক্তিদের নিয়ে আসলো তারা তিহমাবাসীদের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রকৃত হিতাকাঙ্ক্ষী ছিল বুদাইল বলল আমি কাব ইবনু লুয়াই ও আমির ইবনু লুয়াইকে রেখে এসেছি তারা হুদাইবিয়ার প্রচুর পানির নিকট অবস্থান করছে তাদের সঙ্গে রয়েছে বাচ্চা সহ দুগ্ধবতী অনেক স্ত্রী তারা আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে ও বাইতুল্লাহ জিয়ারতে বাধা দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি তো কারোর সঙ্গে যুদ্ধ করতে আসেনি বরং উমরাহ করতে এসেছি যুদ্ধ অবশ্যই কুরাইশদের দুর্বল করে দিয়েছে কাজেই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা চাইলে নির্দিষ্ট সময়ের জন্য তাদের সঙ্গে সন্ধি করতে পারি আর তারা আমার ও কাফিরদের মধ্যকার বাধা তুলে নেবে যদি আমি তাদের উপর বিজয় লাভ করি তাহলে অন্যান্য ব্যক্তি ইসলামে যেভাবে প্রবেশ করেছে তারাও ইচ্ছে করলে তা করতে পারবে আর না হয় তারা এ সময় শান্তিতে থাকবে কিন্তু তারা যদি আমার প্রস্তাব অস্বীকার করে তাহলে সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আমার গর্দান আলাদা না হওয়া পর্যন্ত আমরা এ ব্যাপারে তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব আর অবশ্যই আল্লাহ তালা তার দিনকে প্রতিষ্ঠিত করবেন বুদায়ল বলল আমি আপনার কথা তাদের নিকট পৌঁছিয়ে দিব অতপর বুদায়ল কুরাইশদের নিকট এসে বলল আমি সেই ব্যক্তিটির কাছ থেকে এসেছি এবং তার নিকট কিছু কথা শুনে এসেছি তোমরা যদি চাও তাহলে তোমাদের তা শোনাতে পারি তাদের মধ্যে নির্বোধ লোকেরা বলল তার পক্ষ থেকে আমাদের নিকট তোমার কিছু বলার দরকার নাই কিন্তু জ্ঞানসম্পন্ন লোকেরা বলল তুমি তাকে যা বলতে শুনেছ তা বলো তারপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যা যা বলেছিলেন বুদায়ল সব তাদের শোনালো অতপর উরওয়াহ ইবনু মাসুদ উঠে দাঁড়ালো এবং বলল হে লোকেরা আমি কি তোমাদের পিতৃতুল্য নই তারা বলল হ্যাঁ নিশ্চয়ই উরওয়াহ বলল তোমরা কি আমার সন্তান তুল্য নও তারা বলল হ্যাঁ অবশ্যই উরওয়াহ বলল আমার ব্যাপারে তোমাদের কি কোনো অভিযোগ আছে তারা বলল না উরওয়াহ বলল তোমরা কি জানো না যে আমি তোমাদের সাহায্যের জন্য উকাজবাসীদের নিকট আবেদন করেছিলাম এবং তারা আমাদের ডাকে সাড়া দিতে অস্বীকার করলে আমি আমার আত্মীয় স্বজন সন্তান সন্ততি ও আমার অনুগত লোকদের নিয়ে তোমাদের নিকট এসেছিলাম তারা বলল হ্যাঁ জানি উরোয়াহ বলল এই ব্যক্তিটি তোমাদের নিকট একটি ভালো প্রস্তাব পেশ করেছেন তোমরা তা গ্রহণ করো এবং আমাকে তার নিকট যেতে দাও তারা বলল আপনি তার নিকট যান অতপর উরওয়াহ নবী সাল্লাহ আলাই সাল্লামের নিকট এলো এবং তার সঙ্গে কথা বলা শুরু করলো নবী সাল্লাহ আলসালাম তার সঙ্গে কথা বললেন যেমনিভাবে বুদায়লের সঙ্গে কথা বলেছিলেন উরওয়াহ তখন বলল হে মুহাম্মদ আপনি কি চান যে আপনার কমকে নিশ্চিন্ন করে দিবেন আপনি কি আপনার পূর্বে আরববাসীদের এমন কারো কথা শুনেছেন যে সে নিজ কওমের মূলোৎপাটন করতে উদ্যত হয়েছিল আর যদি অন্যরকম হয় তখন আপনার কি অবস্থা হবে আল্লাহর কসম আমি কিছু চেহারা দেখছি এবং বিভিন্ন ধরনের লোক দেখতে পাচ্ছি যারা পালিয়ে যাবে এবং আপনাকে পরিত্যাগ করবে তখন আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন তাকে বললেন তুমি লাদ দেবীর লজ্জাস্থান চেটে খাও আমরা কি তাকে ছেড়ে পালিয়ে যাব উরুয়া বললেন সে কে লোকজন বলল আবু বকর উরুয়া বলল যার হাতে আমার প্রাণ আমি তার কসম করে বলছি আমার উপর যদি আপনার ইহসান না থাকতো যার প্রতিদান আমি দিতে পারিনি তাহলে নিশ্চয়ই আপনার কথার জবাব দিতাম রাবি বলেন উরুয়া পুনরায় নাবি সাল্লাহ সাল্লামের সঙ্গে কথা বলতে শুরু করলো কথা বলার ফাঁকে ফাঁকে সে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দাড়িতে হাত দিত তখন মুগিরা ইবনু সুবা রদিল্লাহ তাল্লাহ্ন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শিয়রে দাঁড়িয়েছিলেন এবং তার সঙ্গে ছিল একটি তরবারি ও মাথায় ছিল লৌহ শিরস্ত্রাণ উরওয়াহ যখনই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দাড়ির দিকে হাত দিত তখনই মুগিরা রদিয়াল্লাহ তাল্লাহ্ন তার তরবারি হাতল দিয়ে তার হাতে আঘাত করতেন এবং বলতেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দাড়ি থেকে তোমার হাত হটাও উরওয়াহ মাথা তুলে বলল একে লোকজন বলল মুগিরাহ ইবনু সুবাহ উরওয়া বলল হে গাদ্দার আমি কি তোমার গাদ্দারির পরিণতি থেকে তোমাকে উদ্ধারের চেষ্টা করিনি মুগিরার রদিল্লাহ তালাহু জাহিলি যুগে কিছু লোকদের সঙ্গে ছিলেন একদা তাকে তাদের হত্যা করে তাদের সহায় সম্পদ ছিনিয়ে নিয়েছিলেন অতপর তিনি ইসলাম গ্রহণ করেন নাবী সাল্লাহ আলাই সাল্লাম বললেন আমি তোমার ইসলাম মেনে নিলাম কিন্তু যে মাল তুমি নিয়েছ তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই অতপর উরোয়াহ চোখের কোণ দিয়ে সাহাবিদের দিকে তাকাতে লাগলো সে বলল আল্লাহর কসম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কখনো থুতু ফেললে তা সাহাবিদের হাতে পড়ত এবং তা তারা গায়ে মুখে মেখে ফেলতেন তিনি তাদের কোনো আদেশ দিলে তা সঙ্গে সঙ্গে তারা পালন করতেন তিনি অজু করলে তার অজুর পানির জন্য তার সাহাবিদের মধ্যে প্রতিযোগিতা শুরু হতো তিনি যখন কথা বলতেন তখন তারা নীরবে তা শুনতেন এবং তার সম্মানার্থে সাহাবিগণ তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেন না অতপর উরওয়া তার সঙ্গীদের নিকট ফিরে গেল এবং বলল হে আমার কম আল্লাহর কসম আমি অনেক রাজা বাদশার দরবারে প্রতিনিধিত্ব করেছি কায়সার কিসা ও নাজাসী সম্রাটের দরবারে দূত হিসেবে গিয়েছি কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি যে কোনো রাজা বাদশাকেই তার অনুসারীদের তার অনুসারীদের মতো এত সম্মান করতে দেখিনি যেমন মুহাম্মদের অনুসারীরা তাকে করে থাকে আল্লাহর কসম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যদি থুথু ফেলেন তখন তা কোনো সাহাবির হাতে পড়ে এবং সঙ্গে সঙ্গে তারা তা তাদের গায়ে মুখে মেখে ফেলেন তিনি কোনো আদেশ দিলে তারা তা সঙ্গে সঙ্গে পালন করেন তিনি অজু করলে তার অজুর পানি নিয়ে সাহাবিগণের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় তিনি কথা বললে সাহাবিগণ নিশ্চুপ হয়ে শোনেন এমনকি তার সম্মানার্থে তারা তার চেহারার দিকেও তাকান না তিনি তোমাদের নিকট একটি ভালো প্রস্তাব পাঠিয়েছেন তোমরা তা মেনে নাও তা শুনে কিনানা গোত্রের এক ব্যক্তি বলল আমাকে তার নিকট যেতে দাও লোকেরা বলল যাও সে যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ও সাহাবিগণের নিকট এলো তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন এ অমুক ব্যক্তি এবং এমন গোত্রের লোক যারা কুরবানির পশুকে সম্মান করে থাকে তোমরা তার নিকট কুরবানির পশু নিয়ে এসো অতপর তারা তার নিকট তা নিয়ে আসলো এবং লোকজন তালবিয়া পাঠ করতে করতে তার সামনে এলেন তা দেখে ব্যক্তিটি বলল সুবহান আল্লাহ এসব এমন লোক যারা কাবা যাদের কাবা জিয়ারত যেতে বাধা দেয়া সঙ্গত নয় অতপর সে তার সঙ্গীদের নিকট ফিরে গিয়ে বলল আমি কুরবানির পশু দেখে এসেছি সেগুলোকে কিলাদা পরানো হয়েছে ও চিহ্নিত করা হয়েছে তাই তাদের কাবা জিয়ারতে বাধা প্রদান করা সঙ্গত মনে করি না তখন তাদের মধ্য থেকে মিকরাজ ইবনু হাফস নামক এক ব্যক্তি দাঁড়িয়ে বলল আমাকে তার নিকট যেতে দাও তারা বলল তার নিকট যাও অতপর সে যখন মুসলিমদের নিকটবর্তী হল নাবি সাল্লাহ সাল্লাম বললেন এ হলো মিকরাজ আর সে দুষ্ট ব্যক্তি সে নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে কথা বলছিল এমন সময় সুহায়ল ইবনু আমর এলো মামার বলেন ইকরিমা রহমতুল্লা আলহী সূত্রে আয়ুব রহমতুল্লা আলহী আমাকে বলেছেন যে যখন সুহায়ল এলো তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন তোমাদের জন্য তোমাদের কাজ সহজ হয়ে গেল মামার রহমতুল্লা আলহী বলেন জুহরি রহমতুল্লা আলহী তার হাদিস তার বর্ণিত হাদিসে বলেছেন যে সুহায়ল ইবনু আমর এসে বলল আসুন আমাদের ও আপনাদের মধ্যে একটি চুক্তিপত্র লিখি অতপর নবী সাল্লাহ সাল্লাম একজন লেখককে ডাকলেন অতপর নবী সাল্লাহ সাল্লাম বললেন লিখো বিসমিল্লাহ রহমান রহিম এতে সুহাইল বলল আল্লাহর কসম রহমানকে আমরা তা জানি না বরং পূর্বে আপনি যেমন লিখতেন তেমন লিখুন লিখুন বিস্মিকা আল্লাহুমা মুসলিমগণ বললেন আল্লাহর কসম আমরা বিসমিল্লাহ রহমান রহিম ব্যতীত আর কিছু লিখব না তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন লিখো বিস্মিকা আল্লাহুমা অতপর বললেন এটা যার উপর চুক্তিবদ্ধ হয়েছেন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তখন সুহাইল বলল আল্লাহর কসম আমরা যদি আপনাকে আল্লাহর রসুল বলে বিশ্বাস করতাম তাহলে আপনাকে কাবা জিয়ারতের থেকে বাধা দিতাম না এবং আপনাদের সঙ্গে যুদ্ধ করতে উদ্যত হতাম না বরং আপনি লিখুন আবদুল্লাহর পুত্র মুহাম্মদ এর তরফ থেকে তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন নিশ্চয়ই আমি আল্লাহ রসুল যদিও তোমরা আমাকে মিথ্যাবাদী মনে করো হে ফাতির লিখো আবদুল্লার পুত্র মুহাম্মদ জুহরি রহমতুল্লা আলহি বলেন এটি এজন্য যে তিনি বলেছিলেন তারা যদি আল্লাহর পবিত্র বস্তুগুলোর সম্মান করার কোনো কথা দাবি করে তাহলে আমি তাদের সে দাবি মেনে নেব অতপর নবী সাল্লাহ সাল্লাম বললেন এ চুক্তি করো যে তারা আমাদের ও কাবা শরীফের মধ্যে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করবে না যাতে আমরা নির্বিঘ্নে তাওয়াফ করতে পারি সুহাইল বলল আল্লাহর কসম আরববাসীরা যেন একথা বলার সুযোগ না পায় যে এ প্রস্তাব গ্রহণে আমাদেরকে বাধ্য করা হয়েছে বরং আগামী বছর তা হতে পারে অতপর লেখা হলো সুহাইল বলল এও লেখা হোক যে আমাদের কোনো ব্যক্তি যদি আপনার নিকট চলে আসে এবং সে যদিও আপনার দিন গ্রহণ করে থাকে তবুও তাকে আমাদের নিকট ফিরিয়ে দিবেন মুসলিমগণ বললেন সুবহান আল্লাহ যে ইসলাম গ্রহণ করে আমাদের নিকট এসেছে তাকে কেমন করে মুশ্রিকদের নিকট ফেরত দেওয়া যেতে পারে এমন সময় আবু জান্দাল ইবনু সুহাইল ইবনু আমর সেখানে এসে উপস্থিত হলেন তিনি বেড়ি পরিহিত অবস্থায় ধীরে ধীরে চলছিলেন তিনি মক্কার নিম্নাস্ত্র নিম্নাঞ্চল থেকে বের হয়ে এসে মুসলিমদের সামনে নিজেকে পেশ করলেন সুহাইল বলল হে মুহাম্মদ আপনার সঙ্গে আমার চুক্তি হয়েছে সে অনুযায়ী প্রথম কাজ হলো তাকে আমার নিকট ফিরিয়ে দেবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন এখনও তো চুক্তি সম্পাদিত হয়নি সুহাইল বলল আল্লাহর কসম তাহলে আমি আপনাদের সঙ্গে আর কখনও সন্ধি করব না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন কেবল এ ব্যক্তিটিকে আমার নিকট থাকার অনুমতি দাও সে বলল না এ অনুমতি আমি দেব না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ তুমি এটা করো সে বলল তা আমি করব না মিকরাজ বলল আমরা তাকে আপনার নিকট থাকার অনুমতি দিলাম আবু জান্দল আলাহ তাল্লাহ্ন বলেন হে মুসলিম সমাজ আমাকে মুশ্রিকদের নিকট ফিরিয়ে দেওয়া হবে অথচ আমি মুসলিম হয়ে এসেছি আপনারা কি দেখছেন না যে আমি কত কষ্ট পাচ্ছি আল্লাহর পথে তাকে অনেক নির্যাতিত করা হয়েছে উমর ইবনুল খত্তাব রদিল্লাহ তাল্লাহ্ন বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের নিকট এলাম এবং বললাম আপনি কি আল্লাহর সত্য নবী নন তিনি বললেন হ্যাঁ আমি বললাম তাহলে দিনের ব্যাপারে কেন আমরা এত হেয় হব আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন আমি অবশ্যই আল্লাহ রসুল অতএব আমি তার অবাধ্য হতে পারি না অথচ তিনি আমার সাহায্যকারী আমি বললাম আপনি কি আমাদের বলেন নাই যে আমরা শীঘ্রই বাইতুল্লাহ যাব এবং তাওয়াফ করব তিনি বললেন হ্যাঁ আমি কি এবছরই আসার কথা বলেছি আমি বললাম না তিনি বললেন তুমি অবশ্যই কাবাগৃহে যাবে এবং তাওয়াফ করবে উমর রদিল্লাহ তাল্লাহ্ন বলেন অতপর আমি আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন এর নিকট গিয়ে বললাম হে আবু বকর তিনি কি আল্লাহ সত্য নবী নন আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন অবশ্যই আমি বললাম আমরা কি সত্যের উপর নই এবং আমরা আমাদের দুশ্মনরা কি বাতিলের উপর নয় আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন নিশ্চয়ই আমি বললাম তবে কেন আমরা আমাদের দিনের ব্যাপারে এত হীনতা স্বীকার করব আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন ওহে নিশ্চয়ই তিনি আল্লাহ রসুল এবং তিনি তার রবের নাফরমানি করতে পারেন না তিনি তার সাহায্যকারী তুমি তার অনুসরণকে আঁকড়ে ধরো আল্লাহর কসম তিনি সত্যের উপর আছেন আমি বললাম তিনি কি বলেননি যে আমরা অচিরেই বাইতুল্লাহ যাব এবং তাওয়াফ করব আবু বকর রাজিল্লাহ তাল্লাহ্ন বললেন অবশ্যই কিন্তু তুমি এবারেই যে যাবে একথা কি তিনি বলেছিলেন আমি বললাম না আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন তবে নিশ্চয়ই তুমি সেখানে যাবে এবং তার তাওয়াফ করবে জুহরি রহমতুল্লা আলাহি বলেন যে উমর রদিল্লাহ তাল্লাহ্ন বলেছেন আমি এজন্য অর্থাৎ ধৈর্যহীনতার কাফফারা হিসাবে অনেক নেকামল করেছি বর্ণনাকারী বলেন সন্ধিপত্র লেখা শেষ হলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবাদেরকে বললেন তোমরা উঠো এবং কুরবানি করো ও মাথা কামিয়ে ফেলো রাবি বলেন আল্লাহর কসম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনবার তা বলার পরও কেউ উঠলেন না তাদের কাউকে উঠতে না দেখে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উম্মু সালামাহ রদিয়াল্লাহ তাল্না এর নিকট এসে লোকদের এই আচরণের কথা বলেন উম্মু সালামাহ রদিয়াল্লাহ তাল্না বলেন হে আল্লাহ নবী আপনি যদি তাই চান তাহলে আপনি বাইরে যান ও তাদের সঙ্গে কোনো কথা না বলে আপনার উট আপনি কুরবানি করুন এবং খুরকার ডেকে মাথা মুড়িয়ে নিন সেই অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বেরিয়ে এলেন এবং কারো সঙ্গে কোনো কথা না বলে নিজের পশু কুরবানি দিলেন এবং খুরকার ডেকে মাথা মোড়ালেন তা দেখে সাহাবিগণ উঠে দাঁড়ালেন এবং নিজ নিজ পশু কুরবানি দিলেন এবং একে অপরের মাথা কামিয়ে দিলেন এমন অবস্থা হলো যে ভিড়ের কারণে একে উপরের উপর পড়তে লাগল অতপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট কয়েকজন মুসলিম মহিলা এলেন তখন আল্লাহ তাল্লাহ নাজিল করলেন হে মুমিনগণ মুমিন মহিলারা তোমাদের নিকট হিজরত করে আসলে কাফির নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না সুরা আল মুমতাহিনা আয়াত নম্বর দশ সেদিন উমর রদিল্লাহ তাল্লাহ দুজন স্ত্রীকে তালাক দিলেন তারা ছিল মুশ্রিক থাকাকালে তার স্ত্রী তাদের একজনকে মোয়াবিয়াহ ইবনু আবু সুফিয়ান এবং অপরজনকে সাফওয়ান ইবনু উমাইয়া বিয়ে করেন অতপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মদিনা ফিরে আসলেন তখন আবু বাসির রদিল্লাহ তাল্লাহ নামক কুরাইশ গোত্রের এক ব্যক্তি ইসলাম গ্রহণ করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট এলেন মক্কার কুরাইশরা তার তালাশে দুজন লোক পাঠালো তারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট এসে বলল আপনি আমাদের সঙ্গে যে চুক্তি করেছেন তা পূর্ণ করুন তিনি তাকে ওই দুই ব্যক্তির হাওয়ালা করে দিলেন তারা তাকে নিয়ে বেরিয়ে গেল এবং জুল হুলাইফায় পৌঁছে অবতরণ করল আর তাদের সঙ্গে যে খেজুর ছিল তা খেতে লাগলো আবু বাসির রদিল্লাহ তালাহ তাদের একজনকে বললেন আল্লাহর কসম হে অমুক তোমার তরবারিটি খুবই চমৎকার দেখছি সে ব্যক্তিটি তরবারিটি বের করে বলল হ্যাঁ আল্লাহর কসম এটি একটি উৎকৃষ্ট তরবারি আমি একাধিকবার তা পরীক্ষা করেছি আবু বাসির রদিল্লাহ তাল্লাহ্ন বললেন তলোয়ারটি আমি দেখতে চাই আমাকে তা দেখাও অতপর ব্যক্তিটি আবু বাসিরকে তলোয়ারটি দিল আবু বাসির রদিল্লাহ তাল্লাহ্ন সেটি দ্বারা তাকে এমন আঘাত করলেন যে তাতে সে মারা গেল অতপর অপসঙ্গী পালিয়ে মদিনা এসে পৌঁছল এবং দৌড়িয়ে মসজিদে প্রবেশ করল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে দেখে বললেন এই ব্যক্তিটি ভীতিজনক কিছু দেখে এসেছে ইতিমধ্যে ব্যক্তিটি নবী সাল্লাহ সাল্লামের নিকট পৌঁছে বলল আল্লাহর কসম আমার সঙ্গীকে হত্যা করা হয়েছে আমিও নিহত হতাম এমন সময় আবু বাসির রদিল্লাহ তাল্লাহ্নও সেখানে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহ রসুল আল্লাহর কসম আল্লাহ আপনার দায়িত্ব সম্পূর্ণ করে দিয়েছেন আমাকে তার নিকট ফেরত দিয়েছেন এ ব্যাপারে আল্লাহ আমাকে তাদের কবল থেকে নাজাদ দিয়েছেন নবী সাল্লাহ সাল্লাম বললেন সর্বনাশ এ তো যুদ্ধের আগুন প্রজ্বলিতকারী কেউ যদি তাকে বিরত রাখত আবু বাসির রদিল্লাহ তাল্লাহ্ন যখন একথা শুনলেন তখন বুঝতে পারলেন যে তাকে আবার তিনি কাফিরদের নিকট ফেরত পাঠাবেন তাই তিনি বেরিয়ে নদীর তীরে এসে পড়লেন রাবি বলেন এদিকে আবু জান্দাল ইবনু সুহাল কাফিরদের কবল থেকে পালিয়ে এসে আবু বাসিরের সঙ্গে মিলিত হলেন অতপর থেকে কুরাইশ গোত্রের যেই ইসলাম গ্রহণ করত সেই আবু বাসিরের সঙ্গে এসে মিলিত হতো এভাবে তাদের একটি দল হয়ে গেল আল্লাহর কসম তারা যখনই শুনতেন যে কুরাইশদের কোনো বাণিজ্য কাফিলা সিরিয়া যাবে তখনই তারা তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করতেন আর তাদের হত্যা করতেন ও তাদের মাল সামান কেড়ে নিতেন তখন কুরাইশরা নাবী সাল্লাহু আলাইসাল্লামের নিকট লোক পাঠালো আল্লাহ ও আত্মীয়তার ওয়াসিলা দিয়ে আবেদন করল যে আপনি আবু বসিরের নিকট এর থেকে বিরত থাকার জন্য নির্দেশ পাঠান এখন থেকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট কেউ এলে সে নিরাপদে থাকবে কুরাইশদের নিকট ফেরত পাঠাতে হবে না অতপর নবী সাল্লাহ সাল্লাম তাদের নিকট নির্দেশ পাঠালেন এ সময় আল্লাহ তালা নাজিল করেন অর্থাৎ তিনি তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে বিরত রেখেছেন থেকে জাহিলি যুগের অহামিকা পর্যন্ত সুরা আলফাত আয়াত নম্বর ২৬ তাদের অহামিকা এই ছিল যে তারা মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহর নবী বলে স্বীকার করেনি এবং বিসমিল্লাহ রহমান রহিম মেনে নেয়নি বরং বায়তুল্লাহ ও মুসলিমদের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল